বিসমিল্লাহির রহমানির রহিম মানবতার রক্তিম সূর্য যখন অস্তাচলে যাবার উপক্রম প্রায় সভ্যতা সংস্কৃতি ভুলে আদম সন্তান যখন হিংস্রতায় নিমজ্জিত কালের আবর্তে মহান রাব্বুল আলামিন এই পৃথিবীতে আবার সুন্দর সভ্যতা আদর্শের বীজ বপন করার সিদ্ধান্ত নিলেন স্বর্গীয় মহামানবকে পাঠালেন তার মনোনীত ধর্ম ইসলামকে উচ্চকিত করতে মানুষের দ্বারে দ্বারে ইসলামের আদর্শ সুস্থ সংস্কৃতি পৌঁছে দেবার লক্ষ্যে সেই মহান রাসুল কতই না কষ্ট করেছেন সাহাবায় আজমাইন তাবেইন তাবে তাবেইন অতীত হয়ে যাওয়া সোনালি মানুষেরাও ঠিক এই পথের অনুসরণ করে আমাদের পথ দেখিয়েছেন কিভাবে ইসলাম ও মুসলিম মিল্লাতের তহজিব তামাদ্দুনকে পৃথিবীর বুকে সজীব রাখা যায় উড্ডীন করা যায় ইসলামের গৌরবময় পতাকা তারই ধারাবাহিকতায় ইসলামী সাংস্কৃতিক অঙ্গনে আবির্ভাব ঘটল সারা জাগানো সাংস্কৃতিক সংগঠন প্রত্যয় ইসলামী শিল্পী গোষ্ঠীর এই বাংলাকে আলোকিত করব দেশে আদর্শ মানুষ গড়ব অপসংস্কৃতি দূর করে সুস্থ সংস্কৃতি আনব এই তো আমাদের প্রত্য এই তো আমাদের প্রত্যয় এই তো আমাদের প্রত্যয় আমরা প্রত্যয় শিল্পীদের প্রত্যাশা বিশ্বময় সুস্থ সংস্কৃতির আলো ছড়িয়ে দেয়া সে লক্ষ্যে সঙ্গীত প্রেমীদের জন্য নতুন আঙ্গিকে অনন্য আয়োজন নিয়ে প্রত্যয় শিল্পীদের প্রথম অ্যালবাম আলোর ধ্বনি ইসলামী সঙ্গীতের হৃদয় জুড়ানো আয়োজন আলোর ধ্বনি আলোর ধ্বনি এই বাংলাকে আলোকিত করব দেশে আদর্শ মানুষ গড়ব এই বাংলাকে আলোকিত করব দেশে আদর্শ মানুষ গড়ব এই বাংলাকে আলোকিত করব দেশে আদর্শ মানুষ গড়ব অপসংস্কৃতি দূর করে সুস্থ সংস্কৃতি আনব অপসংস্কৃতি দূর করে সুস্থ সংস্কৃতি আনব অপসংস্কৃতি দূর করে সুস্থ সংস্কৃতি আনব এই তো আমাদের প্রত্যাদ এই তো আমাদের প্রত্য এই তো আমাদের প্রত্য আমরা প্রত্য আমরা প্রত আমরা প্রত্য এই বাংলাকে আলোকিত করব দেশে আদর্শ মানুষ গড়ব এই বাংলাকে আলোকিত করব দেশে আদর্শ মানুষ গড়ব অপসংস্কৃতি দূর করে সুস্থ সংস্কৃতি আনব অপসংস্কৃতি দূর করে সুস্থ সংস্কৃতি আনব এই তো আমাদের প্রত্যয় এই তো আমাদের প্রত্যয় এই তো আমাদের প্র সমাজ আলোকিত করতে রয়েছে মোদের প্রত্যয় ধনী গরিবার থাকবে না ভেদাভেদ থাকবে না নির্জনে কোনো ভয় ঘুমন্ত এ সমাজ আলোকিত করতে রয়েছে মোদের প্রত্যয় ধনী গরিবার থাকবে না ভেদাভেদ থাকবে না নির্জনে কোনো ভয় ঘুমন্ত সমাজ আলোকিত করতে রয়েছে মোদের প্রত্যয় ধনী গরিব আর থাকবে না ভেদাভেদ থাকবে না নির্জনে কোনো ভয় জ্ঞানের আলো ছড়িয়ে দিয়ে জ্ঞানের আলো ছড়িয়ে দিয়ে জ্ঞানের আলো ছড়িয়ে দিয়ে করব এবার বিশ্ব যার এই তো আমাদের প্রত্যয় আমাদের প্রত্যয় এই তো আমাদের প্রত্যয় আমরা প্রত্যয় আমরা প্রত্যয় আমরা প্রত্যয় এই বাংলাকে আলোকিত করব দেশে আদর্শ মানুষ গড়ব এই বাংলাকে আলোকিত করব দেশে আদর্শ মানুষ গড়ব অপসংস্কৃতি দূর করে সুস্থ সংস্কৃতি আনব অপসংস্কৃতি দূর করে সুস্থ সংস্কৃতি আনব এই তো আমাদের প্রত্যয় এই তো আমাদের প্রত্যয় এই তো আমাদের প্রত্যয় আমরা প্রত্যয় আমরা তাদের কেউ নেই এই ধরাতে আমরা থাকব তাদের পাশে সুখ শান্তি নেই যেই সমাজে আনব পরম সুখ আমরা সবে যাদের কেউ নেই এই ধরাতে আমরা থাকব তাদের পাশে সুখ শান্তি নেই যেই সমাজে আনব পরম সুখ আমরা সবে যাদের কেউ নেই এই ধরাতে আমরা থাকব তাদের পাশে সুখ শান্তি নেই যেই সমাজে আনব পরম সুখ আমরা সবে ঝিমিয়ে পড়া এই বিশ্বে বার ঝিমিয়ে পড়া এই বিশ্বে বার ঝিমিয়ে পড়া এই বিশ্বে বার আমরা আনব এই তো আমাদের প্রত্যয় এই তো আমাদের প্রত্যয় আমাদের প্রত্যয় আমরা প্রত্যয় আমরা প্রত্যয় আমরা প্রত্যয় এই বাংলাকে আলোকিত করব দেশে আদর্শ মানুষ গর্ব এই বাংলাকে আলোকিত করব দেশে আদর্শ মানুষ গর্ব অপসংস্কৃতি দূর করে সুস্থ সংস্কৃতি আনব অপসংস্কৃতি দূর করে সুস্থ সংস্কৃতি আনব এই তো আমাদের প্রত্যয় এই তো আমার